দুর্নীতি চোয়াচুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথাকে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমিক দেখো বলছে দুর্নীতি চুয়াচুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথাকে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমিক দেখো বলছে শান্তি বা উন্নতি চায় না ওরা চায় শুধু ক্ষমতার চাবি স্বাধীনে বাংলায় হয় না পূরণ তাই কোটি কোটি জনতার দাবি শান্তি বা উন্নতি চায় না ওরা চায় শুধু ক্ষমতার চাবি স্বাধীনে বাংলায় হয় না পূরণ তাই কোটি কোটি জনতার দাবি কতজন গুম হলো কত প্রাণ ঝরে গেল নেই তার কোনো খবর কতজন গুম হলো কত প্রাণ ঝরে গেল নেই তার কোনো খবর সংসদে বসে তবু গালাগালি করে ওরা আর করে শুধু শুধু বিদেশ সফর দুর্নীতি জোয়াচুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথাকে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমিক দেখো বলছে দুর্নীতি জোয়াচুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথাকে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমিক দেখো বলছে দেশের মানুষ আজ নেই নিরাপদ প্রাণের ভয়ে দিশেহারা কখন জানি ওই সোনার ছেলেরা করে দেয় সর্বহারা দেশের মানুষ আজ নেই নিরাপদ প্রাণের ভয়ে দিশেহারা কখন জানি ওই সোনার ছেলেরা করে দেয় সর্বহারা কখন জানি কোন মামার ছেলে হা কখন জানি কোন নেতার ছেলে দাবি করে লাখ টাকা না দিলে হয়তো বা পথের ধারে পরেরও বেড়াক মাখা দুর্নীতি জুয়া চুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথাকে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমী দেখ বলছে দুর্নীতি জুয়া চুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথাকে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমী দেখ বলছে আজ পথে ঘাটে কত বখাটের দল সারাক্ষণ উৎপেতে থাকে অসহায় মেয়েদের করে ব্ল্যাকমেল কলঙ্ক লেপে দেয় তাকে আজ পথে ঘাটে কত বখাটের দল সারাক্ষণ উৎপেতে থাকে অসহায় মেয়েদের করে ব্ল্যাকমেল কলঙ্ক লেপে দেয় তাকে এই সমাজে তার হয় না বিচার প্রশাসন নেয় না সে দায় এই সমাজে তার হয় না বিচার প্রশাসন নেয় না সে দায় অভিমানে সেই অবলা নারী পৃথিবীকে জানায় বিদায় দুর্নীতি চুয়াচুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথা খেয়ে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমিক দেখ বলছে দুর্নীতি জোয়াচুরি ক্ষমতার বাহাদুরি এখনো আগের মতো চলছে লজ্জার মাথা খেয়ে কেউ বায়ুদেরকেই দেশ প্রেমিক দেখো বলছে যাদের ভোটে ওরা যায় ক্ষমতায় ভুলে যায় তাদের কথা যাদের শ্রমে ফলে সোনার ফসল বুঝে না তো ওদের ব্যথা যাদের ভোটে ওরা যায় ক্ষমতায় ভুলে যায় তাদের কথা যাদের শ্রমে ফলে সোনার ফসল বুঝে না তো ওদের ব্যথা দিনে রাতে চলে যদি খুন ধর্ষণ স্বপ্ন সাধনা হয় শেষ দিনে রাতে চলে যদি খুন ধর্ষণ স্বপ্ন সাধনা হয় শেষ চাই না স্বাধীন এই বাংলায় আমি চাই না সোনার এই বাংলাদেশ চাই না স্বাধীন এই বাংলায় আমি চাই না সোনার এই বাংলাদেশ চাই না স্বাধীন এই বাংলায় আমি চাই না সোনার এই বাংলাদেশ চাই না স্বাধীন এই বাংলায় আমি চাই না সোনার এই বাংলাদেশ